ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই আগের এবং পরের মাঝখান দিয়ে অল্প কিছু সময়ে আপনাদেরকে কোরআন এবং সন্না থেকে সামান্য দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন যেন এমন কিছু কথাবার্তা জবান থেকে বের করে দেন যে কথাগুলোর মাধ্যমে আমাদের সার্বিক জীবনে শিরিক এবং বেদাত থেকে আমাদের জীবনের মোট পরিবর্তন হয়ে যায় সকলে বলি আমিন আমার সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমার আলোচনার বিষয় হলো যে মানুষ শিরিক কেন করে সেরেক চিনার উপায় কি সেরেক যে আমি সহজে বুঝবো কিভাবে এটা শির এবং সেরেক থেকে মুক্ত থাকার উপায় কি এই বিষয় কেন্দ্রিক আমরা দুই একটি কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে যারা আমরা আজকে আলোচনা শোনার জন্য এসেছি আমরা সবাই কিন্তু কম বেশি সেরেক সম্পর্কে আমাদের ধারণা আছে কারণ সেরেক সম্পর্কে এবং বেদাত সম্পর্কে যাদের ধারণা নাই তারা এই জাতীয় আজকের যে কোরআন সহি হাদিসের মাহফিল এরকম মাহফিলে আসার সৌভাগ্য নসিব তাদের হয় না আর যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কিছুটা হলেও সেরেক বুজার সেরেক সম্পর্কে কিছু ধারণা রাখার আল্লাহ রব্বুল আলমিন বিশেষ এই নিয়ামত দান করেন তারাই শুধু এইরকম দিনই মাহফিলে আসার বসার কিছু কথার সৌভাগ্য তারাই অর্জন করেন যেহেতু এই মাহাবিল পর্যন্ত এসেই গেছেন বোঝা যায় আপনারা আলহামদুলিল্লাহ সেরেক সম্পর্কে আপনাদের ধারণা আছে পাক আমাদের সবাইকে সেরেক মুক্ত তাওহিদি ইমান সবাইকে রব্বুল আলমিন নসিব করুন সকলে বলি আমিন আপনাদেরকে মাঝে মধ্যে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করলে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ রাজি আছেন তো এটা হলো আমাদের একটা এলমি ক্লাস তো এখন হলো আপনার বর্তমান জামানা হলো সৃজনশীল পদ্ধতির ক্লাস আগের জামানায় টিচার বলতো ছাত্র চুপ করে শুনত আর আজকের জামানায় টিচারও বলবে ছাত্ররাও বলবে তাহলে দুইজনের বলার মাধ্যমেই আমাদের ক্লাসটা সাকসেসফুল হবে সফল হবে ইনশাআল্লাহ আপনারা চুপ করে থাকলে আমি শুধু বললাম আপনারা ঘুমাইলেন আমি চোখ বন্ধ করে বয়ান করলাম কতক্ষণ পরে চোখ খুলে দেখি একজন স্রোত নাই একজন বসে রয়েছে কি ব্যাপার ভাই আপনি বসে আছেন কেন শাহেখ আমিও চলে যেতাম কিন্তু মাইকটা তো আমার এজন্য বসে আছি যে মাইকটা তো নিয়ে যাইতে হবে এই জন্য এখন সেই চোখ বন্ধ করে ওয়াজ করার যুগ আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে এখন চোখ কান খোলা রেখে ওয়াজ করতে হয় কারণ সবার হাতে হাতে এখন যেই তথ্য প্রযুক্তি আছে এখানে আমি বলবো ওখানে বসে এটা বের করে ফেলতে পারবেন কোরআনে কারিমে এটা আছে কিনা নবিস হাদিসে আছে কিনা কত নম্বর আয়াত কত নম্বর হাদিস সব এক মুহূর্তের মধ্যে বের হয়ে যায় এই জন্য বক্তা এখানে বসে কথা বলবে আর পার পেয়ে যাবে এইটা আস্তে আস্তে এই গাজাখড়ি ওয়াজের সময় ইনশাল্লাহ শেষ হয়ে আসতেছে হরিণীর কিচ্ছা বলি এক ঘন্টা ওয়াজ করা এক লক্ষ টাকার হাদিয়া নেওয়া হেলিকপ্টারে করে যাওয়া ইনশাল্লাহ বাংলার মানুষ আর বেশি দিন শুনবে না ইনশাল্লাহ দুনিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী বলে বলে মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে ওয়াজ মাহফিলের নামে যেই তামাশা গান বাজনার আয়োজন ওয়াজ মাহফিলের নামে বক্তাও নাচে শ্রোতাও নাচে এরকম ওয়াজ শুনছেন এখন ইন্টারনেট আসার কারণে আমরা দেখি কত বক্তা নাচের ড্রেস পরে মনে হচ্ছে যে নাচের শিল্পী নাচতেছেন বিভিন্ন ভঙ্গিতে স্রোত নাচে এই জাতীয় ভেলকিবাজির ওয়াজ মাহফিলের যুগ ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আর থাকবে না ইনশাআল্লাহ যদি আমরা সচেতন হই ইনশাআল্লাহ এটার ভালো লক্ষণ ভালো আলামত দেখা যাচ্ছে আ